মনের মাঝে অথৈ সাগর উজান ভাটি অহরনিশ মনে থাকে মন মহাজন পায় না খুঁজে তার উদ্দেশ মনের মাঝে অথৈ সাগর উজান ভাটি অহরনিশ মনে থাকে মন মহাজন পায় না খুঁজে তার উদ্দেশ নানা রঙের ঢেউ খেলে যায় মন জমিনের মাঠে আকাশ নীলে স্বপ্ন বুনে ওদা সময় কাটে নানা রঙের ঢেউ খেলে যায় মন জমিনের মাঠে আকাশ নীলে স্বপ্ন বুনে ওদা সময় কাটে সোনা রঙের দিন চলে যায় সোনা রঙের দিন চলে যায় গুণী শুধু উনিশ বিশ মনে থাকে মন মহাজন পাই না খুঁজে তার উদ্দেশ মনের মাঝে অথই সাগর উজান ভাটি অহরনিশ মনে থাকে মন মহাজন পাই না খুঁজে তার উদ্দেশ হৃদয় জুড়ে উতল হাওয়া কাল বসে ক্ষীর ঝড় যাই যে ভুলে নাম ঠিকানা কোথায় আমার ঘর হৃদয় জুড়ে উতল হাওয়া কাল বসে খিরে ঝড় যাই যে ভুলে নাম ঠিকানা কোথায় আমার ঘর তাকে পেলে তাকে পেলে অশান্ত মন পাবে খুঁজে পথের দিশ মনে থাকে মন মহাজন পাই না খোঁজে তার উদ্দেশ মনের মাঝে অথই সাগর উজান ভাটি অহর্নিশ মনে থাকে মন মহাজন পাই না খোঁজে তার উদ্দেশ মনের মাঝে অথই সাগর উজান ভাটি অহর্নিশ মনে থাকে মন মহাজন পায় না খোঁজে তার উদ্দেশ মনে থাকে মন মহাজন পায় না খোঁজে তার উদ্দেশ মনে থাকে মন মহাজন পাইনা খুঁজে তার উদ্দিন